বীরজাতি মুসলমান আজ বাঁচাও দিনের মান বীরজাতি মুসলমান আজ বাঁচাও দিনের মান বীরজাতি মুসলমান আজ বাঁচাও দিনের মান দিন লাগি প্রাণ দিয়েও যদি দিন লাগি প্রাণ দিয়েও যদি বাঁচে দিনের মান তবে চালাও অভিযান তবু রাখো জাতির মান তবে চালাও অভিযান তবু রাখো জাতির মান অর্ধজাহান করত শাসন ধুলার তখতে বসি সেই জাতি আজ মার খেয়ে হায় কাঁদে অর্ধ অর্ধজাহান করত শাসন ধুলার তখতে বসি সেই জাতি আজ মার খেয়ে হায় কাঁদে অর্ধ জাহান করত শাসন ধুলার তখতে বসি জাতি আজ মার খেয়ে হায় কাঁদে দিবানিসি ফিরিয়ে আনো এখনই সেই ফিরিয়ে আনো এখনই সেই হারানো সম্মান বীর জাতি মুসলমান বীর জাতি মুসলমান আজ বাঁচাও দিনের মান বীর জাতি মুসলমান আজ বাঁচাও দিনের মান দিল লাগি প্রাণ দিয়েও যদি দিন লাগি প্রাণ দিয়েও যদি বাঁচে দিনের মান তবে চালাও অভিযান তবু রাখো জাতির মান তবে চালাও অভিযান তবু রাখো জাতির মান বিশ্বজুড়ে বেদিনেরা করছে জুলুমবাজি তাই তো শুনি মুসলমানের শুধু আহাজারি বিশ্বজুড়ে বেদিনেরা করছে তাই তো শুনি মুসলমানের শুধু হাজারি বিশ্বজুড়ে বেদিনেরা করছে জুলুমবাজি তাই তো শুনি মুসলমানের শুধু হাজারি ফের তুলে নাও হাতে তোমার ফের তুলে নাও হাতে তোমার শানিত কৃপান বীর জাতি মুসলমান বীর জাতি মুসলমান আজ বাঁচাও দিনের মান বীর জাতি মুসলমান আজ বাঁচাও দিনের মান দিন লাগি প্রাণ দিও যদি দিন লাগি প্রাণ দিও যদি বাঁচে দিনের মান তবে চালাও অভিযান তবু রাখো জাতির মান তবে চালাও অভিযান তবু রাখো জাতির মান ইহুদিরা মারছে কত অবুধ শিশু নারী মিত্র তাদের আমেরিকা দিচ্ছে যুগান্তারি ইহুদিরা মারছে কত শিশু নারী মিত্র তাদের আমেরিকা দিচ্ছে যুগান্তারি ইহুদিরা মারছে কত শিশু নারী মিত্র তাদের আমেরিকা দিচ্ছে যুগান্তারি প্রথম কেবলা নাও ফিরিয়ে প্রথম কেবলা নাও ফিরিয়ে বীরজান বীর জাতি মুসলমান বীর জাতি মুসলমান আজ বাঁচাও দিনের মান বীর জাতি মুসলমান আজ বাঁচাও দিনের মান দিন লাগি প্রাণ দিয়েও যদি দিন লাগি প্রাণ দিয়েও যদি বাঁচে দিনের মান তবে চালাও অভিযান তবু রাখো জাতির মান তবে চালাও অভিযান তবু রাখো জাতির মান তবে চালাও বিজান তবু রাখো জাতির মন তবে চালাও বিজান তবু রাখো জাতির মন